আবু কাতদাহ রজিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত যে তিনি একদা নবী সাল্লাহ সাল্লামের সঙ্গে বের হন কিন্তু তিনি কয়েকজন সঙ্গীসহ পেছনে পড়ে গেলেন আবু কতদাহ রজিল্লাহ তাল্লাহ্ন ব্যতীত তার সঙ্গীরা সকলেই ইহরাম অবস্থায় ছিলেন আবু কতদাহ রজিল্লাহ তাল্লাহ্ন দেখার পূর্বে তার সঙ্গীরা একটি বন্য গাধা দেখতে পান এবং তাকে চলে যেতে দেন আবু কতদাহ রজিল্লাহ তাল্লাহ্ন গাধাটি দেখা মাত্রই জারাদা নামক তার ঘোড়ার পিঠে আরোহণ করেন এবং ঘোড়ার চাবুকটি উঠিয়ে দিতে সঙ্গীদের বলেন কিন্তু সঙ্গীরা অস্বীকার করলে তখন আবু কতাদা হ্রদিল্লাহ তাল্লাহ্ন নিজেই চাবুকটি তুলে নেন এবং গাধাটি স্বীকার করে সঙ্গীদের নিয়ে এর গোস্ত আহার করেন এতে তারা লজ্জিত হন অতপর তারা যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট পৌঁছলেন তখন তিনি বললেন গাধাটির কোনো অংশ তোমাদের নিকট আছে কি তারা বললেন আমাদের সঙ্গে একটি পায়া আছে নবী সাল্লাহ সাল্লাম তা নিয়ে আহার করলেন